আমরা তো নিঃসন্দেহে আল্লাহ তালা এবাদত বন্দিগিতে আমাদের জীবনকে অতিবাহিত করতে হবে আমাদের সেই কষ্টের এবাদাত যদি এই শর্তগুলো যদি সেই এবাদতের ভেতরে পাওয়া না যায় তাহলে আমাদের সেই কষ্টের এবাদাত আল্লাহ তালা কবুল করবেন না বরং ব্যর্থ করে দিবেন আল্লাহ তালা অকেজ করে দিবেন সেই এবাদতের দ্বারা কোনো লাভও হবে না এ কারণেই এবাদত কবুল হওয়ার শর্ত সমূহ আমাদেরকে জানতে হবে আমাদের এই যে রমজান মাসে আমরা রোজা রাখতেছি অথবা প্রতিদিন আমরা যে নামাজ পড়ি হজ করি জাকাত দিই যা কিছু করি না কেন সেই এবাদত গুলো এত কষ্টের এবাদত পরিশ্রমের এবাদত যদি শর্ত না পাওয়া যায় এবাদত কবুলের শর্ত সমূহ যদি এবাদতের ভেতরে না পাওয়া যায় তাহলে এই গুলো কোনো কাজে আসবে না কবুল হবে না সে কারণে আমাদেরকে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করতে হবে আসুন আমরা এবাদত কবুলের সমূহ নিয়ে আলোচনা করি এখানে দুটো বিষয় একটি হচ্ছে ইমান গ্রহণের পূর্বে আর ইমান গ্রহণের পরে অর্থাৎ ইমান গ্রহণের পূর্বে ইমান সহ তিনটি শর্ত আর ইমান গ্রহণের পরে ইমানদার ব্যক্তির জন্য দুটো শর্ত তো ইমান গ্রহণের পরে ইমানটাই একটি মৌলিক শর্ত আল্লাহ তাল বলছেন অকদিমনা ইলামা আমিলু মিন আমালিন ফাজা আল্লাহু হাবা আমানসৌরা সুরা ফোরকানের তেইশ নম্বর আয়াত আল্লাহ তালা এই আয়াতের ভিতরে বলছেন আমি তাদের কর্মের প্রতি মনোনিবেশ করলাম অতপর তা বিক্ষিপ্ত ধুলিকণাতে পরিণত করলাম অর্থাৎ দলিশাত করে দিলাম কোন আবাদতে তাদের কবুল করলাম না এই আয়াত মূলত রবুল্লা আলমী বলেছেন ওই সকল ব্যক্তিদের ব্যাপারে যারা ইমান সারাই আল্লাহ তালা ইবাদত করে ইমান ব্যতীত যদি কোন আবাদত করা হয় সেই আবাদত আল্লাহ তালা কবুল করবেন না তার অন্যতম দলিল হচ্ছে এই আয়াত সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ ইমানের পরে একজন ব্যক্তির ভিতরে যখন ইমান থাকলো সেই ইমানদার ব্যক্তির জন্য এবাদত কবুল হওয়ার জন্য দুটা মৌলিক শর্ত রয়েছে এই শর্ত দুটো অবশ্যই থাকতে হবে এই শর্ত দুটো না থাকলে আবাদত কবুল হবে না তার মধ্যে প্রথম শর্ত হচ্ছে আল এখলাস বা একনিষ্ঠতা অর্থাৎ এবাদত হতে হবে একমাত্র আল্লাহ তালার জন্য শুধুমাত্র আল্লাহ তালার জন্য কেবলমাত্র আল্লাহ তালার জন্য যদি কোনো আবাদাত আল্লাহ ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে করা হয় সেই আবাদাত আল্লাহ তালা কবুল করবেন না এ ব্যাপারে সুরা আর পাঁচ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন অনা উমিরু ইবুদুল্লাহ মুখলিসুদ্দিন তারা আদিষ্ট হয়েছে আল্লাহর জন্য বিশুদ্ধ চিত্তে একনিষ্ঠভাবে তার আবাদত করতে অর্থাৎ মানুষ শুধুমাত্র একনিষ্ঠভাবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য ইবাদত করবে অন্য কোনো উদ্দেশ্যে নয় এ ব্যাপারে আরো আয়াত রয়েছে রবুল আলমিন বলছেন মানুষের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে ভালোবাসে এমন ভাবে যেমন ভাবে আল্লাহকে ভালোবাসার কথা তবে অল্লাদিন আমানু যারা ইমানদার আসাদ হুব্বাল্লিল্লাহ তারা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তালাকে সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ যে কোনো এবাদাত একমাত্র আল্লাহ তালার জন্য হতে হবে অন্য কারোর উদ্দেশ্যে হওয়া যাবে না বা করা যাবে না এমনকি এবাদতের কিছু কিছু বিষয় যদি আমরা উল্লেখ করি যেমন নামাজ নামাজ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি এবাদাত কিন্তু এই এবাদাত যদি কোনো ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো উদ্দেশ্যে করে আল্লাহ তালা কবুল করবেন না আল্লাহ আল্লাহ তালা স্পষ্ট করে দিয়েছেন রব্বুল আলমিন বলছেন ফাওয়াইলুল্লিল মুসল্লিন আল্লাদিন হুম আং সলাত হিমসাহুন আল্লাদিন হুম ইউরাউন এ আয়াতের মধ্যে আল্লাহ তালা বলছেন ওই সকল মুসল্লি অর্থাৎ নামাজি তাদের জন্য ধ্বংস নামাজ পড়বে অথচ এই নামাজের দ্বারা কোনো লাভ হবে না নামাজের দ্বারা তার কোনো লাভ হবে না কারণ কি আল্লাদিন আহম আনসলাত হিমসাহুন যারা নামাজ পড়ে কিন্তু নামাজের ভেতরে গাফিল অর্থাৎ নামাজের ভিতরে কোনো আন্তরিকতা নাই কোনো ভালোবাসা নাই এবং আল্লাদিনাহম ইউরাউন যারা লোক দেখাবার জন্য নামাজ পড়ে সুতরাং নামাজ যদি পড়া হয় কিন্তু নামাজ পড়ার ক্ষেত্রে উদ্দেশ্য থাকে লোক দেখানো অর্থাৎ আল্লাহর জন্য না হয় সেই সেই নামাজ আল্লাহ তালা কবুল করবেন না আল্লাহ তালা অন্য আয়তে বলছেন কুল ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়া ও মামাতি লিল্লাহি রব্বিল আলমিন লা শরিক লাহু ও বিদালিক উমিরতু আল্লাহ তালা এই আয়তের মধ্যে বলছেন আপনি বলুন অর্থাৎ রাসুল সাল্লাহ আলী আসসালামকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন আপনি বলুন ইন্ন সলায়াতি নিশ্চয় আমার নামাজ অনুসুখী এবং আমার কোরবানি অমাহিয়া আমার জীবন অমামায়াতি এবং আমার মরণ লিল্লাহি রব্বিল আলমিন সারা বিশ্বজাহানের যিনি রব সেই আল্লাহ তালার জন্য লা শারিক আল্লাহু অবিদালিকা অমৃতু এ ব্যাপারে তার কোনো অংশীদার নাই এবং আমি আদিষ্ট হয়েছি ভাবি এর মানে কি এর মানেই হচ্ছে আমরা যে নামাজ পড়বো সেই নামাজ হতে হবে আল্লাহ তালার জন্য ঠিক তেমনি ভাবে আমরা হজ করবো একমত আল্লাহ তালার জন্য আল্লাহ তালা বলছেন ওলিল্লাহি আল্লাহ তালার জন্য মানুষের উপরে ফলস করে দেওয়া হয়েছে যে তারা শুধুমাত্র আল্লাহর জন্য হজ করবে হজ করার কথা বলার আগে আল্লাহ বলছেন অলিল্লা আল্লাহর জন্য তাহলে এই আয়তের মধ্যে কি বোঝানো হলো আপনি যখন হজ করবেন প্রথমেই আপনার নিয়তকে বিশুদ্ধ করতে হবে নিয়তকে বিশুদ্ধ করতে হবে যে আপনি শুধুমাত্র আল্লাহ তাল্লাহ জন্য হজ করবেন লোক দেখাবার জন্য নয় লোকেরা আলহাজ বলবে অথবা হাজি সাহেব বলবে এ ধরনের কোনো উদ্দেশ্য থাকা যাবে না বা রাখা যাবে না ঠিক তেমনিভাবে আপনি রোজা রাখবেন শুধুমাত্র আল্লাহ তালার জন্য আল্লাহ তালা হাজি কুৎসির ভিতরে বলছেন আসৌমলি রোজা আমার জন্য সুতরাং আপনি রোজা রাখবেন আল্লাহ তালার জন্য এমন যাতে না হয় রোজা রাখা হয় লোক দেখাবার জন্য বা সবাই রোজা রাখে আমিও রাখি সবাই রোজা রাখে আমি না রাখলে কেমন হয় বা লোকেরা কি বলবে অথবা রমজান মাসে দিনের বেলা সচরাচর খাবার দাবার পাওয়া যায় না অতএব রোজা রাখাটাই ভালো তাহলে আল্লাহ তালার জন্য হলো না সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুগণ এভাবে আপনি প্রত্যেকটি আবাদাত যদি এক এক করে বিশ্লেষণ করেন আপনি দেখতে পাবেন সকল এবাদাত একমাত্র আল্লাহ তালার জন্য শুধুমাত্র আল্লাহ তালার জন্য কেবলমাত্র আল্লাহ তালার জন্য তাহলে এবাদাত কবুল হওয়ার জন্য ইমানের পরে মৌলিক শর্ত হচ্ছে যে কোনো এবাদাত হতে হবে একমাত্র আল্লাহ তালার জন্য অন্য কোনো উদ্দেশ্যে নয় কোনো নবী রসুলের জন্য নয় কোনো ফেরিস্তার জন্য নয় কোনো পীর পুরোহিত জিন কারোর জন্য নয় একমাত্র আল্লাহ তালার জন্য হতে হবে এ ব্যাপারে একটি বিষয় আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিতে চাই আমাদের দেশে অনেক সময় কিছু কিছু লোকেরা বলে ফরজ নামাজ আল্লাহর জন্য সুন্নত নামাজ রসুলের জন্য নওয়াজ কোন নামাজই কোনো ব্যক্তি বা কোনো রসুল বা কোনো নবীর জন্য নয় সকল নামাজ আল্লাহ তালার জন্য সুন্নত নামাজ আমরা পড়ি আল্লাহ তালার জন্য কিন্তু রসদ সাল্লাহ পড়েছেন তার অনুসরণে তার অনুকরণে পড়ি কিন্তু মূলত ইবাদত কার জন্য আল্লাহ তালার জন্য অতএব এই ধরনের কথাবার্তা সিঁড়ি কথাবার্তা এগুলো বলা যাবে না এই ধরনের বিশ্বাসও রাখা যাবে না যে কোনো ইবাদত হতে হবে একমাত্র আল্লাহ তালার জন্য সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুবান এবাদত কবুল হওয়ার জন্য ইমানের পরে দ্বিতীয় শর্ত ইমানের পরে দুটা শর্তের মধ্যে একটি হচ্ছে এখলাস বা একনিষ্ঠতা দুই নম্বর হচ্ছে আল মুতাবা তথা রাসুল সাল আলী সাল্লাম অনুকরণ কিংবা অনুসরণ অর্থাৎ যে কোনো এবাদত হতে হবে রাসুল সাল আলী সাল্লামের পদ্ধতিতে তিনি যেভাবে করেছেন যেই সময়ে করেছেন যেই সংখ্যায় করেছেন যে পদ্ধতিতে করেছেন আমাদের যে কোনো এবাদত হতে হবে তাকে অনুসরণ করে রাসুল সাল আলী সাল্লামকে অনুসরণ করে অনুকরণ করে রাসুল সাল আলী সাল্লামকে যদি অনুসরণ করা না হয় অনুকরণ করা না হয় সেই আবাদাত আল্লাহ তালা কবুল করবেন না এ ব্যাপারে অসংখ্য দলিল রয়েছে কোরআন এবং সুন্নার ভেতরে আল্লাহ তালা বলছেন ইয়াহ্লাদিন আমানু আতিউল্লাহ রসুল বা উলিল আমরি মিঙ্কুম হে মান্দারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসুলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল ক্ষমতাবান তাদের আনুগত্য করো ফাইন তানাজা তুমফি শাহীন যদি কোনো ব্যাপারে তোমরা মত বিরোধ করো ফরদ্দু আল্লাহ রসুল তাহলে আল্লাহ এবং রাসুলের দিকে ফিরিয়ে নিয়ে আসো এই বিষয়টি অর্থাৎ কোরআন এবং সুন্না থেকে তার সমাধান বের করো যদি তোমরা আল্লাহ এবং আখরাতকে বিশ্বাস করো উইলা এটা হচ্ছে উত্তম এবং উত্তম ব্যাখ্যা সুপ্রিয় সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুগণ তাহলে যেকোনো বাদাত যে কোনো বাদাত কবুল হওয়ার জন্য অন্যতম মৌলিক শর্ত হচ্ছে রাসুল আলিয়া অনুসরণ কিংবা অনুকরণ আল্লাহ তালা বলছেন হাসানা তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ হচ্ছে রাসুল সাল্লাহ আলী জীবন আল্লাহ রসুলের জীবনী এর বিপরীত হচ্ছে কোনো ব্যক্তি যদি এমন কোন ইবাদত করে অথবা এমন কোন পদ্ধতিতে করে অথবা এমন কোন সংখ্যায় করে অথবা এমন কোন সময় করে যেটা রসুসাল্লাহ আলি সাল্লাম থেকে বর্ণনা নাই তাহলে সেই আবাদত আল্লাহ তালা কবুল করবেন না এবারে স্পষ্ট হাদিস রসুসাল্লাহ আলী সাল্লাম বলছেন মান আমিল আমালান আলী আমরুনা ফাহরদ্দুন যে ব্যক্তি কোনো আমল করলো যে এই ব্যাপারে আমার কোনো আদেশ নাই ফাহরদ্দুন সেটা আল্লাহ তালা কবুল করবেন না অন্য হাদিস বলছেন মান আহাদি আমরিন যে ব্যক্তি আমাদের দিনের মাঝে নতুন কোনো আবিষ্কার করলো সেটা আল্লাহ তালা কবুল করবেন না গ্রহণ করবেন না বরং তার দিকে ফিরে দেওয়া হবে এর মানে এর মানে হচ্ছে যে কোনো বাদাত হতে হবে রসুল সাল্লাহ আলিয়াল পদ্ধতিতে তার অনুসরণ এবং তার অনুকরণ থাকতে হবে নতুবা আল্লাহ তালা কোনো বাদাত কবুল করবেন না আল্লাহ তালা আমাদের সকলকে এবাদাতের এই শর্তগুলো মেনেই সঠিকভাবে ইবাদত করা তৌফিদান করুন আমিন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা